টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাত ওয়াসালাম আলা আশরফিল আম্বিয়াল মুরসলিন নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ও আজমাইন ওবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা হয়তো আগে দেখেছেন আমরা এই গ্রুপে শিক্ষার উপরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি ইতিহাসের সাথে আমরা রিলেট করছি ইতিপূর্বে আমরা আলোচনা করেছি ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থা ইংলিশ স্কুল মাদ্রাসা শিক্ষা আজকে আমরা আলোচনা করব উচ্চ শিক্ষা এবং বিশ্ববিদ্যালয় সুতরাং আপনারা আস্থা রাখুন বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা যখন কথা বলবো সেটা আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে এবং পড়াশোনা থেকেই সম্মানিত ভাই বোনেরা এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে অবশ্য আপনারা মনে করতে পারেন আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়ি না আপনাদের আলোচনা আমার দরকার নেই কিন্তু আপনি না পড়লেও আপনার ছেলে মেয়েরা হয়তো পড়ে অথবা পড়বে আপনাদের নাতি এবং নাতিরা হয়তো পড়বে এখন তোমরা যারা যুবক আছো এবং আমাদের আলোচনা শুনছো যাদের ছেলে মেয়ে নাই অথবা ইউনিভার্সিটিতে পড়ো না একসময় তোমরাও ইউনিভার্সিটিতে পড়বে এবং তোমাদের বাচ্চারাও পড়বে যে কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পর্কে আমাদের সবারই জানা দরকার কোথায় আমাদের গলত আছে কি করলে উন্নত করা যাবে এবং কি করলে এটাকে আরও কস্ট ইফেক্টিভ করা যাবে সে বিষয়ে আমরা আলোচনা করব আমাদের আলোচনায় বিভিন্ন কর্নার থেকে লোক আছেন আমার ডান পাশে আছেন অন্যতম একজন শিক্ষাবিদ শেখ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শহীদুল্লাহ খান শেখ আমি আপনাদের এক ছোট্ট ভাই শাহ অলিউল্লাহ আমি মুসলিউদ্দিন জি সমত ভাই বোনেরা আমরা এখানে বেশ কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের সবার বোঝা দরকার যে উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা এই শিক্ষার ভিতরে আসলেই কি কিছু পাঠ্যপুস্তক পড়ে কিছু অ্যাসাইনমেন্ট তৈরি করে কিছু রিসার্চ বের করা নাকি এই শিক্ষার সাথে আমাদের স্কিল বা কিছু মানবীয় শিক্ষারও সম্পর্ক আছে এবং যদি থাকে তাহলে আমাদের বর্তমান প্রেক্ষাপটে তার বাস্তবতাটা কি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আমি ডক্টর মুসলেকে অনুরোধ করব এই যে উচ্চ শিক্ষা বলতে আমরা কি বুঝি এবং গুণগতভাবে হাই স্কুল শিক্ষা কলেজ শিক্ষা এবং উচ্চ শিক্ষা বা বিশ্ববিদ্যালয় শিক্ষার ভিতরে কেমন তফাত আছে আপনি একটু বলুন প্লিজ স্কুল শিক্ষা হলো সীমাবদ্ধ শিক্ষা প্রস্তুতিকরণ ইন্টারমিডিয়েট আচ্ছা। যেটা দুইটার মাঝ হামাজি যে ইন্টারমিডিয়েট সেটাকে বলা হচ্ছে আজকাল মিডিয়াম ইউনিভার্সিটি থেকে সেটা ইউনিভার্সাল একটা উন্মুক্ত জগৎ যেখানে যে যে সাবজেক্ট পড়বে সেখানে উদার একটা মানসিকতা সংকীর্ণতা শূন্য এবং জ্ঞানের এক অভয় আরণ্যে সে বিরাজ করবে যেটা আমি আলিগড় ইউনিভার্সিটি দেখেছি স্যার আমি একটু সামারাইজ করে আমাদের দর্শক শ্রোতা ভাই বোনদের উদ্দেশ্যে সেটা হলো প্রাইমারি শিক্ষা হলো ফাউন্ডেশনটাকে এবং ইন্টারমিডিয়েটটা হলো আর একটু ডেভেলপ করা এবং বিশ্ববিদ্যালয় হলো ব্যাপকভাবে করা তবে specific subject wise Aligarh university দেখেছি প্রত্যেক ডিপার্টমেন্টের সাথে বড় লাইব্রেরি এক একটা লাইব্রেরিতে দশ পনেরো জন করে লোক নিয়োগ করা আছে ছাত্র ঢোকার সাথে সাথে যে বই চায় বিদ্যুৎ গতিতে যেন সেটা সাপ্লাই দেওয়া সম্ভবপর হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দ্রুত চলে আসছি সেখানে কি সত্যিকার পক্ষে উদারনৈতিকভাবে শিক্ষা দেওয়া হচ্ছে মাফ করবেন এ বিষয়ে আমরা আসব আপনি শুধু আমাদেরকে একটু বলেন যে এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী যারা স্কুল এবং কলেজ পার হয়ে এসেছে মানবীয় গুণ অর্জনের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কাছ থেকে আমরা অতিরিক্ত কিছু আশা করি কিনা আমরা আশা করি অতিরিক্ত আসলে তারাই বড় মানুষ হবে তারাই মানুষকে মানবতা শিখাবে তারাই মানুষকে হিউম্যানিটি শিখাবে কিন্তু যখন দেখতে পাচ্ছি যে ভর্তি করার ক্ষেত্রে সংকীর্ণতা রয়েছে সেখানে অমকে মাদ্রাসা ছাত্র প্রথম বিশ জনের মধ্যে তিন থেকে চারজনই যেখানে প্লেস করে লিগটিনে পাশ করেছে তার অপরাধকে মাদ্রাসা ছাত্র সুতরাং তাকে অমক অমক ডিপার্টমেন্টে ভর্তি করা যাবে না যোগ্যতা সত্ত্বেও আমার মনে হয় আমি ডক্টর মুস্তের সাথে একটু যোগ করতে চাই আপনি যে পর্যন্ত বলেছিলেন উচ্চ পর্যায়ের শিক্ষা বা উচ্চ শিক্ষা থেকে আমরা কি চাই বিষয়টা যদি এই বলতে হয় আমার কাছে মনে পড়ে মুসা আলী ইসলামের দোয়া মুসা আলী ইসালামকে রব্বুল আলমিন একটি বিভ্রান্ত জাতিকে সরল সঠিক পথে পরিচালনার জন্যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন শুধু তাই না তৎকালীন সময়ে তথা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এক নায়ক তথা জালেম বাগি ফেরাউনের বিরুদ্ধে মুসা ইসলামকে রব্বুল পেটিয়ে মুসা আলী ইসলাম সত্যকে উপস্থাপন করতে গিয়ে একটি জাতি বিনির্মাণ করতে একটি সভ্যতা তৈরি করার জন্য রব্বুল আলম দোয়া করেছিলেন যে দোয়াটা আমরা প্রাইমারি লেভেলেও মাদ্রাসাদেরকে মাদ্রাসা স্কুল কলেজে সবাই পড়ে মোটামুটি সবাই পারে রাব্বিশ রাহলি সদরি ওয়াসিরলি আমরি আমার মনে হয় মুসা আলী ইসলামের এই দোয়ার মধ্যে উচ্চশিক্ষার টার্গেট স্পষ্ট করে বলা হয়েছে শিক্ষার টার্গেট এক নাম্বার শিক্ষার টার্গেটই হলো এই বারো তেরো ইঞ্চির ছোট্ট বুকটা এত বড় হবে যে বিশাল আকাশের চেয়ে হৃদয় খুলে দেবে মুসলিম বলেছে নতুন দিগন্ত উন্মোচিত হবে দুই নাম্বার ওয়াসিরলি আমরি সকল কঠিন বিষয়কে অতি সহজভাবে গ্রহণ করার যোগ্যতা অর্জন করবে তার মানে বেশি স্কিল অর্জন হবে বেশি স্কিল অর্জন করবে আর তিন নাম্বার ওয়াহলুল অকদাতা লিসানি কাহু কাউলি যখন তার হৃদয়টা হবে বড় তার মধ্যে যোগ্যতার উন্নয়ন ঘটবে কঠিনকে সহজভাবে ধরতে পারে তখন খুব সহজে বলবে আর মানুষ তা গ্রহণ করে এটা সভ্যতার বিনির্মাণ হবে চমৎকার একটা বিষয় এবং এখানে আমার কাছে এখন মনে হচ্ছে যে ইয়াফকাহু কাউলি তার মানে হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়বে তারা হবে দায়িত্ববান এবং তারা মানুষদেরকে বুঝাবে লিড দিবে লিড দিবে এখন কথা হলো শহীদুল্লাহ খান সাহেব আমাকে একটু বলেন যে আমরা বলি যে ছেলেমি করো না সেলিমি মানে কি এখানে দায়িত্বশীলতার পরিচয় নেই ঠিক না সেটা প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীর ক্ষেত্রে শোভা পায় অথবা সেকেন্ডারি স্কুলের ছেলে মেয়েদের ক্ষেত্রে শোভা পায় কিন্তু দেখা যাচ্ছে আজকাল আমরা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী আছে অনেক সময় তারা এমন সেলেমি করে এবং তারা যে দায়িত্ববান না সেটা দেখা যায় মারামারি করে ঝগড়া ফসাদ করে কাটাকাটি করে যুদ্ধ করে এটা কেন হচ্ছে প্লিজ এই উচ্চশিক্ষার পর্যায়ে আমাদের ছেলেমেয়েরা যাওয়ার পরেও তাদের মাঝে কেন এই সংকীর্ণতা বিরাজ করছে কেন তাদের মাঝে এই কাটাকাটি হানাহানি মারামারি বা এই পরিবেশটা এখনো তাদের মাঝে কেন রয়েছে বা দায়িত্ববোধ বলতে তাদের মাঝে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন বা পাওয়া গেলে খুব কমই পাওয়া যাচ্ছে আসলে এই বিষয়টা আমাদেরকে যেহেতু আমরা একটা চিন্তা নিয়েই সবসময় কথা বলি সেই চিন্তাটি হচ্ছে ইসলামের আলোকেই আমরা সবসময় কথা বলার চেষ্টা করি এর কারণ হলো আল্লাহ রাবুল আলমিন পৃথিবীকে নিয়ন্ত্রণের জন্য সব পরিবেশগুলিকে শান্ত করার জন্য সব কিছুকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত করার জন্যই আল্লাহ রাবুল্লাহ আমি একটা জীবন আদর্শ দিয়েছেন সেটাই হলো ইসলাম তো আমার মনে হয় যে আসলেই যেটা এর আগের অধিবেশনে আমরা আলোচনা করেছি মাদ্রাসা শিক্ষিতদেরকে দিয়ে যতটুকু আজকে সমাজে অবদান রাখা যাচ্ছে সেবা দেওয়া যাচ্ছে ততটুকু অন্য লাইনের শিক্ষিতদের দিয়ে যাচ্ছে না এর কারণ এখানে একটা বড় বোঝা যাচ্ছে যে এই সমস্ত ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে সেখানে ইসলামকে খুব দূরে সরে দেওয়া হচ্ছে বা ইসলামী আদর্শ ও নীতি এ আলোকে শিক্ষাটা সেখানে নেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না যার কারণে যে একটা ভারত তো আসা দরকার বা একটা দায়িত্ব বোধ যে সৃষ্টি হওয়া দরকার সেটা হচ্ছে না ওই ছেলেমি ভাবেই থাকতে হ্যাঁ যেমন আমরা আমাদের অনেক মাদ্রাসা আছে কামিল মাদ্রাসা আছে যেগুলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখন আমি সেটা খেয়াল করেছি আমার তো মনে হয় না মাদ্রাসাগুলোতে এরকম হানাহানি হয় হ্যাঁ। শিক্ষকের ঘাড় ধরেছে শিক্ষককে পিটিয়েছে এমন কোন নজির কেউ দেখাতে পারবে না মানে তার মানে এটার বলতে হ্যাঁ, হ্যাঁ। চাচ্ছেন যে আমাদের বিশ্ববিদ্যালয় যদি এই ইসলামী শিক্ষার আলোটা থাকতো তাহলে এই সমস্যাগুলো হতো না আমাদের বাচ্চারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তারা মুসলিম পরিবার থেকে এসেছে কিন্তু তাদের ভিতরে দায়িত্ববোধ জাগছে না কেন ডক্টর মুসলিম আপনি কি বলবেন এখানে বিভিন্ন বিষয় আছে যারা আমাদেরকে দায়িত্ববান বানাবেন তারা দায়িত্ববান ছিলেন কিনা কখনো তাদের শিক্ষা জীবনে সেগুলো পেয়েছেন কিনা আমি কয়েকটা কথাও বলবো সেটা হলো দলীয়করণ রাজনৈতিককরণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক নম্বরে কলুষিত করা হয়েছে দুই নম্বর আইডিওলজিক্যাল দিক থেকে সেটা কলুষিত কেন কোন আইডিওলজি কোন ধারায় চলবে নীতি ভ্রষ্ট তারা যেরকম ধরেন শব্দগুলাও সারস্বত বিশ্ববিদ্যালয় তারপরে ধরেন উপাচার্য ইত্যাদি শব্দগুলো আমরা কালচারালভাবে যত আধুনিক দাবি করি কিন্তু আসলে কিন্তু বিভিন্ন কালচারের হালকা হালকাভাবে আমরা প্রভাবিত টিএসসিতে কি হয় আমাদের বিশ্ববরণ্য চিন্তাবিদদেরকে কিন্তু সেখানে বক্তব্য দেওয়ানো হয় না সেখানে কিছু হালকা নাটক থিয়েটার এই সব নাচ গান ব্যস্ত থাকা হয় সেখানে খেলাধুলার পরে কি হয় শুধু মারামারি কাটাকাটি হয় সেখানে উচ্চ শিক্ষিতদেরকে যখন কোনো ভাষণ দিতে বলা হয় তখন আল্লাহর নাম তারিফ একবারও করেন না দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তারিফ দিয়ে শুরু করেন যে নমুনা সারা পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে এরকম নাই আচ্ছা তো আমরা একটু ব্রেকে যাব ব্রেকের পর আমরা ফিরে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একত্বটাই মূল জিনিস উপত্যার বিষয়টাই হচ্ছে এই তাওহিদের বিষয়টা হলো মূল বিষয় কোরআনের উপর পূর্ণ বিশ্বাস কোরআন ও সহিসুন্নার সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে সুন্নাতের বাস্তবায়ন আরেকজন মুসলিম অবর্জনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরআন এবং কোরআন আলোকে আলোকে জানুন ইসলামের বুনিয়াদী নীতিসমূহ দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা যারা আগে দেখছিলেন আপনাদের মনে আছে যে আমরা আলোচনা করছিলাম যে বিশ্ববিদ্যালয় হলো দায়িত্ববান ছাত্রদের জায়গা কিন্তু আমরা আজকে প্রেক্ষাপটে দেখি যে সমস্ত কাজকর্ম হয় সেখানে দায়িত্বহীনতার পরিচয় আমরা বেশি খুঁজে পাই না এবং আমরা আলোচনা করছিলাম যে উচ্চশিক্ষার যে মাদ্রাসাগুলো আছে তারাও তো বয়স্ক ছাত্র বা ছাত্রী এবং তারা বিশ্ববিদ্যালয়ের মতোই ওই পর্যায়ে লেখাপড়া করে কিন্তু সেখানে কিন্তু হানাহানি কম হয় বা হয় না তো শাহ ওয়ালিউল্লাহ সাহেব ব্যাপারে বলছিলেন আমি খুব বিনয়ের সাথে বলতে চাই যে মাদ্রাসা শিক্ষা যে একটি জাতি উপহার দিচ্ছে এটা খুব বিশ্লেষিতভাবে উপেক্ষিত হচ্ছে আমাদের মাঝে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম অভিযান আর অভিযোগ তোলা হচ্ছে শুধু তাই না যারা অভিযুক্ত হচ্ছেন এবং বিভিন্নভাবে প্রমাণিত হচ্ছে দুর্নীতি খোঁজ নিয়ে দেখা যাক তারা কয়জন মাদ্রাসা শিখে আমাদের বাচ্চারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তারা মুসলিম পরিবার থেকে এসেছে কিন্তু তাদের ভিতরে দায়িত্ববোধ জাগছে না কেন ডক্টর মুসলিম আপনি কি বলবেন এখানে বিভিন্ন বিষয় আছে যারা আমাদেরকে দায়িত্ববান বানাবেন তারা দায়িত্ববান ছিলেন কিনা কখনো তাদের শিক্ষা জীবনে সেগুলো পেয়েছেন কিনা আমি কয়েকটা কথা বলবো সেটা হলো দলীয়করণ রাজনৈতিককরণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক নম্বরে কলুষিত করা হয়েছে দুই নম্বর আইডিওলজিক্যাল দিক থেকে সেটা কলুষিত কেন কোন আইডিওলজি কোন ধারায় চলবে নীতি ভ্রষ্ট তারা যেরকম ধরেন শব্দগুলাও সারস্বত বিশ্ববিদ্যালয় তারপরে ধরেন উপাচার্য ইত্যাদি শব্দগুলো আমরা কালচারালভাবে যতই আধুনিক দাবি করি কিন্তু আসলে কিন্তু বিভিন্ন কালচারের হালকা হালকাভাবে আমরা প্রভাবিত টিএসসিতে কি হয় আমাদের বিশ্ববরণ্য চিন্তাবিদদের কেন কিন্তু সেখানে বক্তব্য দেওয়া আনা হয় না সেখানে কিছু হালকা নাটক থিয়েটার এইসব নাচ গান নিয়ে ব্যস্ত থাকা হয় সেখানে খেলাধুলার পরে কি হয় শুধু মারামারি কাটাকাটি হয় সেখানে উচ্চ শিক্ষিতদেরকে যখন কোনো ভাষণ দিতে বলা হয় তখন আল্লাহর নাম তারিফ একবারও করেন না দেশের প্রধানমন্ত্রী বেছে নেন তারিফ দিয়ে শুরু করেন যে নমুনা সারা পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় এরকম নাই আচ্ছা এখানে ডক্টর মুসলে আপনি যে কথাটা এনেছেন আমি এটা এইভাবে বুঝেছি যে বিশ্ববিদ্যালয় হলো একটা সার্বজনীন জায়গা বিশ্বমানের জায়গা কিন্তু এই বিশ্বমানের জায়গাটার মান ধরে রাখার জন্যে যে ধরনের কোয়ালিটি ধরে রাখা দরকার সেটা আমরা করতে পারি না আমরা কম্প্রোমাইজ করেছি কারণ যখন শিক্ষক নিয়োগ হয় বা যখন ছাত্র ভর্তি করা হয় তখন আমরা কিন্তু সেই সবার জন্য হ্যাঁ আমরা মানটা ধরে রাখি না আমরা কম্প্রোমাইজ করি এবং দুই নম্বর উনি বলতে চেয়েছেন শহীদুল্লাহ খান সাহেব সেটা হলো যে ইনসাফ নাই আসলে এই যে ইনসাফের অভাব আছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো এ ব্যাপারে আমরা কি করতে পারি এই বিষয়ে আমরা আসলেই যেটা বাস্তব অবস্থা থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে আমাদের দেশেও বা বিভিন্ন দেশেও প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও সেগুলি থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি যে কোনখানে ইনসাফ আছে আর কোনখানে ইনসাফ নেই একটা বড় বিষয় তাহলে যেখানে ইনসাফ আছে সেখানে কি কারণে ইনসাফটা আছে হয় তার শিক্ষা কারিকুলাম বা শিক্ষা নীতিমালা ভালো হওয়ার কারণে ইনসাফ সেখানে আছে তাহলে আমাদেরকে সেখান থেকে সেই শিক্ষাটা বা সেই বিষয়টাই সংগ্রহ করতে হবে বা অন্য কোনো কারণে যেটা পাবো সেই আলোকে আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলিকে আমরা সাজাতে পারি এটাই একটা আমি মনে করি আর কি আমি যেটা যুক্ত আপনার ওই ভিয়েনার অভিজ্ঞতা বললেন মালয়েশিয়া বলেন আমেরিকা বলেন বা লন্ডন বলেন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা মানেই হলো সংশ্লিষ্ট সাবজেক্টে বিশেষজ্ঞ বা গবেষক তৈরি করা এবং ওই সংশ্লিষ্ট সাবজেক্ট হবে বর্তমান বাস্তবতার সাথে সম্পর্কিত এই ক্ষেত্রে আমাদের একটা বড় দুর্বলতা আছে আমি ইউনিভার্সিটিগুলোতে যেগুলোতে মারামারি হয় কাটাকাটি হয় পিটাপিটি হয় আদর্শ নাই ওগুলাতে উচ্চ পর্যায়ের শিক্ষা কেবল কিছুমাত্র নির্ধারিত সিলেবাস এবং লেকচারের উপর ভিত্তি করেই হয় অনেকটি ছাত্র এটি বিশ্ববিদ্যালয়ে ঢুকলো সে সংশ্লিষ্ট সাবজেক্টে নির্ভরশীল একটা বিশ্বকোষ হিসেবে তৈরি হবে এমন সিলেবাস বা এমন কর্মদক্ষ করে তোলার জন্য কাজ তাকে দেয়া হয় না যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকলো তখন দুই তিনটা লেকচার শুনবে শিক্ষক যা বললেন তা একটু মানে গলদকরণ করে একটু লিখে দেবে অ্যাসাইনমেন্ট লিখে দেবে আর সম্পর্ক থাকলে ভালোভাবে একই সাবজেক্টে পঞ্চাশ জন ফার্স্ট ক্লাস পেয়ে যাবে বাংলাদেশে দুর্ভাগ্য এমন হয়েছে এক সাবজেক্টে পঞ্চাশ জন আটত্রিশ জন ত্রিশ জন ফার্স্ট ক্লাস পেয়ে গিয়েছে আল্লাহ পড়ে নিয়ে তদন্ত হয়েছে প্রমাণিত হয়েছে আল্লাহ না করুক এমন দুর্ভাগ্যজনক ঘটনা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হচ্ছে যে কারণে ছাত্ররা আপনি যে বললেন যে ভিয়েনাতে ওরা লেখাপড়া নি কারণ চব্বিশ ঘন্টা তাকে নিজের নিজের দিগন্ত আবিষ্কার করতে আচ্ছা অলিউল সাহেব এখানে আপনার মদিনাতে ছিলেন আমার মনে হয় এটা একটা উদাহরণ আসতে পারে যে আমাদের বাংলাদেশি ছাত্র বা ছাত্রী বা ভারতীয় ছাত্র ছাত্রীদের মেধা কিন্তু অনেক বেশি এবং মদিনা বিশ্ববিদ্যালয় হোক আমি মালয়েশিয়াতে দেখেছি বা ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড কেমব্রিজে দেখেছি যে সেখানে ভারতীয় এবং বাংলাদেশের ছাত্রছাত্রী যারা আছে তারা খুবই ভালো করে আমার শুধু দুঃখ লাগে যে বাংলাদেশের টাকা খরচ করে আমাদের ছেলে মেয়েদেরকে কেন বাইরে পড়াতে হবে তাদের মেধা আছে আমরা দেশেই কেন তাদেরকে পড়াতে পারি না এখন মনে করেন এখানে আপনারা রাজনৈতিকের সমস্যার কথা বললেন এখানে উদ্দেশ্যের কথা বললেন এখানে ধর্মের কথা বললেন এখানে আশার কথাটা আসলে কি থাকতে আমাদের কি কোনো আশা আছে নাকি বাংলাদেশ আরো নিচে যাবে আপনি কি মনে করেন আমি আপনার কথার উত্তর দেওয়ার আগে কোরআন আল কেরিমের একটি আয়াত পড়তে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবাতে সুন্দর করে বলেছেন কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা সবাই গ্রহণ করবে না কিছু কিছু মানুষ সমাজের কিছু কিছু মানুষ নাফার কোরআন আল কেরিমের ভাষায় ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন রব্বুল আলামিন আদ-দ্বীন বলেছেন অর্থাৎ জীবন ব্যবস্থার সামগ্রিক বিষয়াবলীর উপরে গভীর গবেষণা পাণ্ডিত্য আদ্যপান্ত জ্ঞান অর্জন করবে অল্প সংখ্যক কিছু মানুষ এবং সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান অর্জন করে নিজেই একটা অথরিটি হয়ে তার সমাজের কাছে ফিরে আসবে তার সমাজের মানুষকে তার গবেষণা থেকে তার থেকে আলো দেবে আলো দেওয়ার জন্য এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা যদি এই টার্গেট নিয়ে হয় তাহলে কিন্তু কোনো সমস্যাই আর থাকে না কিন্তু আমাদের দেখুন আমাদের বাংলাদেশে হয়তো বা অর্থনীতিতে পড়ছে একটি ছেলে অর্থনীতিতে পড়ে সে অর্থনীতি সংশ্লিষ্ট সাবজেক্টে কর্মজীবনে ঢুকছে না সে হয়তো যায়া অ্যাডমিনিস্ট্রেশন করছে হয়তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তার সাবজেক্ট ছিল সে যায়া ব্যাংকে চাকরি করছে ঠিক এমনি সাবজেক্ট তার জীবনের শিক্ষার বিষয় আর কর্মক্ষেত্রের সাথে কোনো মিল হচ্ছে না যে কারণে সংশ্লিষ্ট বিষয়ে গভীরতা অর্জন করার মতো চেতনা আমাদের সমাজে হচ্ছে না আমি অনুরোধ করব বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাকে নিশ্চিত করতে হবে যে সাবজেক্টে যে পড়বে সে তার কর্মজীবনে ওই সাবজেক্টে থাকবে তাইলে প্রতিযোগিতা তৈরি হবে আচ্ছা এখন আমাদের দেশে আমরা সবাই এফেক্টেড আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমার প্রশ্ন হলো আমরা কি এটা মেনে নিব নাকি আমাদের এর থেকে উত্তরণ হওয়া দরকার কিভাবে হবে কি হবে আমি প্রথম অনুরোধ করব এই পর্যায়ে একটি রাজনৈতিক ঐক্যমত হওয়া উচিত পৃথিবীর সকল দেশেই কারণ হলো তারা যদি একমত না হন শিক্ষা তো তাদের আঙ্গুলের ইশারাই চলে তারা শিক্ষিত কিনা আল্লাহ ভালো জানে আল্লাহ মাফ করুক কিন্তু শিক্ষার ব্যাপারে তাদের যদি একক মানে সর্বসম্মত সিদ্ধান্ত না হয় তাহলে কিন্তু বাস্তবতা এটাকে আমি একটু অন্যভাবে বলি যে আমরা এখান থেকে বলতে চাচ্ছি বা আপনি বলতে চাচ্ছেন যে শিক্ষাকে উন্নত করতে হলে শিক্ষাকে দলীয়করণ দুই নাম্বার হলো যে যারা শিক্ষা দেবেন তাদেরকে সংশ্লিষ্ট সাবজেক্টে বিশেষজ্ঞ হতে হবে তাকে কোনো দল মত বা পথের বলে বিচার করা যাবে এবার আমরা ডক্টর মুসলের কাছে কিছু শুনি যে এই যে বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা এটা থেকে আমরা মুক্ত হওয়ার পথটা কি আপনি কিছু প্রস্তাবনা করেন নীতি নৈতিকতার উপরে গড়ে তোলা তারা কেউ সূক্ষ্ম দুর্নীতি হোক প্রকাশ্য দুর্নীতি হোক সেটা করবেন না এক আচ্ছা এখন মনে করেন এই যে কথাটা বললেন এটা ফান্ডামেন্টাল এবং আমি পুরোপুরি একমত যে বিশ্ববিদ্যালয় কোনো পর্যায়ে দুর্নীতির আশ্রয় দেওয়া যাবে না এই দায়িত্বটা কাকে দেওয়া যাবে সরকার নাকি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নাকি ভাইস চ্যান্সেলর নাকি প্রফেসর নাকি ছাত্র না অভিভাবক প্রথম যে ভাই বলেছেন শাহুল্লাহ ভাই বলেছেন রাজনৈতিক ডিসিশন রাষ্ট্রের ডিসিশন প্রথম নিতে হবে যে ব্যক্তির থেকে বা সামান্যতম দুর্নীতির গন্ধ পাওয়া যাবে তাকে সাথে সাথে শাস্তির মুখোমুখি হতে হবে দুই ভালো টিচার ভালো নীতি নৈতিকতা যার আছে তাকেই পুরস্কৃত করব সে যে দলের হোক বা যে মতের হোক আমি নিজে শিক্ষক ছিলাম আমার কাছে ইসলামিক স্টাডিসে একজন হিন্দু ছেলে একজন বৌদ্ধ ছেলে হাইস্ট নাম্বার পেয়ে গেল পঞ্চাশ উনপঞ্চাশ আমার জীবনে যখন শিক্ষকতা করেছি আমি আচ্ছা। আচ্ছা। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সারা দেশ থেকে যার যোগ্যতা অভিজ্ঞতা তাকে ডেকে এনে নিয়োগ দিতে হবে এই সকল এই আর্টিফিশিয়াল করে শিক্ষক নিয়োগ দেওয়া আর ডিপার্টমেন্ট ধ্বংস করে দেওয়া শিক্ষিত মানুষ থেকে আমাদের আমি ফিরে আসবো বড় দুর্বলতা এটা আপনি কিছু আমি যেটা বলছিলাম ডক্টর মুসলিউদ্দিন সাহেবের সাথে আসলে আমাদের ছাত্ররা কেন এই চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে না এবং এভাবে গড়ে উঠছে না এর কিন্তু একটা বড় কারণ এর পিছনে যে ছাত্রদের শিক্ষকদেরকে একটু লক্ষ্য করতে হবে কারণ আচ্ছা। সাধারণত ছাত্র শিক্ষকের আলোকেই গড়ে উঠে যখন শিক্ষকদেরকে দলীয়করণ বা ইত্যাদি কারণে অযোগ্য শিক্ষকদেরকে বসানো হয় সে আসনে তখন এই শিক্ষকের গাইডে কোন ছাত্র তৈরি হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের বড় একটা সমস্যার অনুভব করি আমরা যেটা সেটা হলো শিক্ষক নিয়োগের বিষয় এই এটা যখন দলীয়করণ থেকে মুক্ত হবে সম্পূর্ণভাবে সত্যি জাতি গঠনের জন্য বা জাতি গড়ার জন্য যোগ্য শিক্ষককে নিয়োগ যখন দেওয়া হবে তখন একটা আশা করতে পারবো আমরা যোগ্য ছাত্র তাদের থেকে সহি আল বুখারির কিতাবুল আলমের প্রথম হাদিসটা রসুল সাল্লাহ হুসাল্লাম সাহাবাই কালাম রাজি আল্লাহনুকে নিয়ে বসা একজন বেদুইন ঢুকলেন ঢুকে বললেন মাথা সা কখন মহা ধ্বংস হবে কেমত হবে রসুল সাহসাম তার কথা চালিয়ে গেলেন কথা শেষ করে বলেন না সা ইলু আনি সা ও বেদুইন সাহাবি রাজি আল্লাহ দাঁড়িয়ে বললেন হা আনা ইয়া রসুল আল্লাহ আমি সেই ব্যক্তি প্রশ্ন করেছিলাম কখন মহা ধ্বংস হবে রসুল উত্তরে বললেন যখন আমানত ধ্বংস হয়ে যাবে তখন তুমি মহা ধ্বংসের অপেক্ষা করো তো উনি বেদহীন ছিলেন তিনি আমানত কিভাবে ধ্বংস হবে বুঝলেন না তিনি বলেন কেমন করে আমানত ধ্বংস হবে রসুল উত্তরে বললেন যখন কোনো দায়িত্ব দেয়া হবে উপযুক্ত নয় এমন ব্যক্তিকে তখন তুমি মহাধ্বংসের অপেক্ষা করতে থাকো তাই আমাদের মহাধ্বংস হয়েছে আমি এর সাথে যুক্ত করতে চাচ্ছিলাম যে বিষয়টি আসলে শিক্ষক কেমন হওয়া উচিত একজন আদর্শ শিক্ষক পরশ পাতরের মতো তার সংস্পর্শ পরিবর্তন করে দেয় অনেক জীবনকে আমি খুবই দুঃখিত আসলে আমাদের সময় কম আমরা আশা করি অন্য আর সময় এই বিষয়টা আপনার কাছ থেকে শুনব সম্মানিত ভাই বোনেরা আপনারা শুনছিলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কি অবস্থা এবং সেখান থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি তা নিয়ে এবং আমরা এটা বুঝতে পেরেছি যে সেখানে আমাদের কোয়ালিটির ব্যাপারে কোনো রকমের কম্প্রোমাইজ করা যাবে না যোগ্যতার ভিত্তিতেই ইনসাফের ভিত্তিতেই সব কিছু চলবে এবং এ ব্যাপারে রাজনীতিবিদ ব্যবসায়ী অভিভাবক অভিভাবকবৃন্দ ছাত্রবৃন্দ সবাইকে সোচ্চার হতে হবে সময়ত ভাই বোনেরা আমাদের অবহেলার কারণে আমরা ধ্বংস হচ্ছি আমাদের জাতি ধ্বংস হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস হচ্ছে যে জাতির উচ্চশিক্ষা ধ্বংস হয়ে যায় সেই জাতি কখনোই অগ্রগতি করতে পারে না আশা করি এই শিক্ষার আলো নিয়ে আমরা আমাদের জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আল ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one H short code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two LOID three zero nine six three four zero one zero two four one nine two pound account নম্বর zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান